করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানিব সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দেব কাঁদিব দেশের দুঃখে সভা সমিতিতে করতালি পাব কেহ দিবে ফুলমালা হয়তো বা কোনো দুর্মুখ মরে পিছনে বলিবে শালা সব সমিতিতে করতালি পাব কেহ দিবে ফুলমালা হয়তো বা কোনো দুর্মুখ মরে পিছনে বলিবে শালা রসের রসিক বলেই ধরেছি রাজনীতির এই গেমটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশ ধরিব উড়ো জাহাজে চড়ি ফাইভ স্টারে রেস্ট বিনে বলো কেমনে বাংলা গড়ি মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব উড়ো জাহাজে চড়ি ফাইভ স্টারে রেস্ট বিনে বলো কেমনে বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফল লঙ্গিটা ছেড়ে লেংটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়িব দল আরেক দলে মিশিয়া নামাবো গণতন্ত্রের ঢল দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়িব দল আর এক দলে মিশিয়া নামাবো গণতন্ত্রের ঢল ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিও দয়া করে ছাত্রকে দিয়ে টিকায় ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিও দয়া করে তবেই ভালোবাসা পাবে দেশ পাবে দেশপ্রেমটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি